প্রভু তোমারি নাম ছন্দে গাথিয়া মালা সুরে সুরে গাই তব গা প্রভু তোমারি নাম ছন্দে গাথিয়া মালা সুরে সুরে গাই তব গা প্রভু তোমারি নাম ছন্দে গাথিয়া মালা সুরে সুরে গাই তবগা তোমার দয়ার রশি দিয়ে বাধ মোরে যেন তোমায় ভুলে না যাই কবরেতে তোমারি না প্রভু তোমারি নাম ছন্দে গাথিয়া মালা সুরে সুরে গাই তব গান প্রভু তোমারি নাম ছন্দে গাথিয়া মালা সুরে সুরে গাই তব গান কি মধু কি তোমার নামে যত গাই তত মোর কলিজাটা ভরে কি মধু কিশু তোমার নামে যত গাই তত মোর কলিজাটা ভরে তোমারি পাগল হইয়া খুশি হইয়া ও আল্লাহ তোমারি পাগল হইয়া খুশি হইয়া দিব আমারে প্রাণ তোমারি না প্রভু তোমারি নাম ছন্দে গাথিয়া মালা সুরে সুরে গাই তব গান প্রভু তোমারি নাম ছন্দে গাথিয়া মালা সুরে সুরে গাই তব গান তোমার দয়ার রশি দিয়ে বাঁধো মোরে যেন তোমায় ভুলে না যাই কবরেতে তোমারি না প্রভু তোমারি নাম ছন্দে গাথিয়া মালা সুরে সুরে গাই তব গান প্রভু তোমারি নাম ছন্দে গাথিয়া মালা সুরে সুরে গাই তব গান প্রভাতে পাখির গা নদীর কি কলতান প্রভাতে পাখির গা নদীর কি কলতান সুরে সুরে ভেসে উঠে মধুমাখা নাম আমি যে তোমার নামে নাও ভাসাইয়া ও আল্লাহ আমি যে তোমার নামে নাও ভাসাইয়া সো পেয়েছি মন প্রাণ তোমারি নাম প্রভু তোমারি নাম ছন্দে গাথিয়া মালা সুরে সুরে গাই তব গান প্রভু তোমারি নাম ছন্দে গাথিয়া মালা সুরে সুরে গাই তব গান তোমার দয়ার রশি দিয়ে বাঁধো মোরে যেন তোমায় ভুলে না যাই কবরেতে তোমারি না প্রভু তোমারি না ছন্দে গাথিয়া মালা সুরে সুরে গাই তব গা প্রভু তোমারি নাম ছন্দে গাথিয়া মালা সুরে সুরে গাই তব গান প্রভু তোমারি নাম ছন্দে গাতিয়া মালা সুরে সুরে গাই তব গান সুরে সুরে গাই তব শুনছেন নুরুল আলম বিন কাশিমের কণ্ঠে ছন্দে গাঁথি আমালা